الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد باب قول الله عز وجل إن زلزلة الساعة شيء عظيم মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ সালাম নাজিল প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের যে হাদিসের দর্শ রয়েছে তা হচ্ছে কিয়ামতের দৃশ্য সম্পর্কে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা হজের আয়াত প্রথম আয়াত হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো কারণ কেয়ামতের যে জালজালা মানে কম্পনময় অবস্থা বা প্রকম্প কেয়ামতের প্রকম্প সাইউন আজিম একটি মারাত্মক বিষয় মারাত্মক বিষয় সাইয়ুন আজিম সাইউন মানে বস্তু বা বিষয় এখানে বিষয় একটি মারাত্মক বিষয় কোনো যেমন তেমন ব্যাপার নয় দুনিয়ার কোনো আদালতের ব্যাপার নয় বরং সেইন আজিম তারপরে আল্লাহ বলছেন আম্মা সেই দিন স্তন্য দানকারিনী তার বাচ্চাকে যে দুধ পান করা বাচ্চা তাকে ভুলে যাবে সেই দিন স্তন্য দানকারিনী তার বাচ্চাকে ভুলে যাবে মোর মুরদিআতিন আম্মা আরদাত যে আমার বাচ্চা আছে দুধ দিতে হবে সাধারণত দুনিয়াতে ভুলে না এই কাজটি মায়েরা কোনোদিন ভুলে না কোলে বাচ্চা আছে দুই মাস চার মাসে ছয় মাস বা দুই বছর আগে যাকে দুধ দিতে হবে আর ভুলে যায় তা হয় না যতই ব্যস্ততা হোক না কেন কারণ এক হচ্ছে দুধের চাপ আছে ওতে পরেশান হয়ে যাবে দুধ না পান করলে তার অশান্তি শুরু হয়ে যাবে এ এক তো আছেই আর মায়ের যে মায়া মমতা ছেলের উপর তা তো আছেই ছেলে মেয়েদের উপর তা তো আছেই কিন্তু তখন জাহালো মানে গাফেল হয়ে যাবে বেখেয়াল হয়ে যাবে মনে থাকবে না বাচ্চা বলে মনে থাকবে না তো কি হাসরের মাঠে বাচ্চা থাকবে নাকি আর বাচ্চা বলে দুধ দানকারী নেই স্তন্যদানকারী মহিলা থাকবে নাকি কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ বলছেন এমতাজ হালু করলো মোর দেয়াতেন আম্মা আর দাঁত এক অতাদাও করলো যাতে হামলিন হামলাহা আর প্রত্যেক নেই জাত হামল মানে নেই কি করে দিবে তার গর্ভকে প্রসাব করে দেবে ভূমিষ্ঠ হয়ে যাবে এমনিতে জানতে পারবে না অথচ এই সময় কোন মহিলা দুনিয়ার বলতে পারবে যে আমার বাচ্চা ভূমিষ্ঠ আমি কিছুই জানি না টেরও পাইনি মানে কোনো ব্যথায় হয়নি বিনা ব্যথাতে বাচ্চা ভূমিষ্ঠ হয়নি মরণ চোখের সামনে নজর আসে আর বাঁচবো না তো কেয়ামতের দৃশ্য একদম ভয়ঙ্কর অবস্থায় ভয়ানক ভয়াবহতায় কি হবে গাফিল হয়ে যাবে নিজের বাচ্চাকে যে বাচ্চাকে দুধ পান করে তো এবং পেটে বাচ্চা থাকলে তা প্রসব হয়ে যাবে টের পাবে না অতদাও করলো যাতে হামলেন হামলা ও তারা নাসা সোকারা তিন নম্বর কথা আল্লাহ বলছেন মানুষকে দেখবে নিশাগ্রস্ত মতো নিশাগ্রস্তদের মতো নিশাগ্রস্ত যারা মদ্যপ খেয়ে থাকে তাদের হুঁশ জ্ঞান থাকে না কোনো তাদের হুঁশ জ্ঞানের সাথে কথা নেই যে কথাগুলি বলছে সেগুলি কিন্তু তার মানে স্মৃতি শক্তি থেকে নাই এমনিতে কথা বেরোচ্ছে হয়তো যদি কথা বলে যে বেহুশি অবস্থা অমাহম বেসোকারা কিন্তু আসলে তারা বেহুশ নাই যে বেহুশ হয়ে গেছে মানে বেহুশ নাই বা নিশা তাদের উপর হয়ে গেছে তা নয় কিন্তু নিশাগ্রস্ত মানুষদের মতো অবস্থা হবে বেহুশি কোনো হুশ দিশা নেই এই অবস্থা হবে অমাহম বেসোকারা তাহলে কেন এরকম অবস্থা হবে ওয়ালা কিনা আজাব আল্লাহে কারণ আল্লাহর আজাব বড়ই শক্ত হবে ভয়ানক অবস্থা হবে যার ফলে অবস্থা হবে তো ইমাম বখারি রহমতুল্লাহ আলাই এই আয়াতটি দিয়ে অধ্যায় কায়ম করেছেন ইন্না জালজালাতা সাআতে শাইউন প্রকম্প খুব ভয়ানক বিষয় রয়েছে আজেফাতিল আজেফা তারপরে বলেছেন আজেফাতিল আজেফা আজেফা মানে কাছে চলে আসা তাই ইমাম বখারি রহমতুল্লাহ তফসির করছেন ইমাম বখারি রহমতুল্লাহ একটা ভালো নিয়ম হচ্ছে কোনো মুশকিল শব্দ কোরআন কারিমে যদি আসে যেটা সাধারণ মানুষ বুঝবে না বা আলেম বুঝবেন না মুশকিল শব্দ যতক্ষণ ডিকশনারি না দেখবে অভিধান না দেখবে তখন তিনি তফসির করে দেন সহজ ভাষায় যেমন ইফতারাবাতের সাহ আজেফা হচ্ছে কিয়ামতের নাম আজেফা আজেফাত যে ফেলটি তার মানে হচ্ছে ইফতারাবাদ যেমন আরেক সুরে আল্লাহ বলছেন ইফতারাবাদ সাদ অনশাকাল কামার সরতুল কামার তাই না তো আজেফাতিল আজেফা কাশিফা নিকটবর্তী আর সেই বিপদকে কেউ দূরীভূত করতে পারবে না লেই আল্লাহ মিন আল্লাহ ছাড়া কেউ এই বিপদ মুসিবতকে দূর করতে পারবে না যদি আল্লাহ না দূর করে হাদিস হাদিসের প্রায় অংশটুকু পড়া হয়েছে এর আগে আল্লাহ ফাকরাবুল আলমিন আদম আলী সাল্লামকে বলেন আবু সাইদ খুদির আল্লাহ তালান বলছেন এবং সার্বিক কল্যাণ মঙ্গল তোমার হাতে আল্লাহ সমস্ত মঙ্গলের মালিক তুমি আল্লাহ কালা কোন মানুষকে বলা যাবে না কোন মানুষ যদি ডাকে মনিব ডাকছে আপনার ম্যানেজার ডাকছে লাভবাহিক বলতে পারেন ওস্তাদ ডাকছে মাদ্রাসে হাজিরা শুধু লাভবাহিক বলতে পারেন কিন্তু সাদাইক ওয়াল রফিয়া দেখ না জায়েজ নাই আল্লাহ পাক রব্বুল লাভবাহিক ও সাদেক ওল সাদাইক রফিয়া খাইরু তাহলে قال কুল বলবেন আল্লাহ ফকরবুল আলমিন আদম আলাইহিস সালামকে বা আসান্নার জাহান নামে দলকে বের করে দাও তোমার সন্তান থেকে বের করো কাল অমা বা নার জিজ্ঞাসা করবেন আদম আলাইহিস সালাম যে আল্লাহ জাহান্নামী দল কারা এবং কতটা তাদের সংখ্যা কি এই হচ্ছে উদ্দেশ্য তার জিজ্ঞেস করা কালা মেন করলে আলফিন তিস মিয়াওয়াতিস আতুমাতিস প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন বের করে দাও একজন রাখো জান্নাতের জন্য নয়শো নিরানব্বই জন জাহান্নামি দাও তোমার সন্তানদের মধ্যে থেকে নশো নিরানব্বই জন জাহান্নামি যখন এইরকম কথা শুনবে মানুষ এই যে জিজ্ঞাসাবাদ আল্লাহ আদমকে ডাকছেন আর আদম বলছেন আখরেজ বা আসান্নার কখনকার ঘটনা এটি কেয়ামতের দিবস বিচার দিবসের ঘটনা এরকম হবে সেই সময় যখন শুনবে লোকেরা যে এক হাজারে নশো নিরানব্বই জন আল্লাহ চাইছেন জাহান্নামের জন্য আদম আলি সালামের কাছ থেকে লোকেরা শুনছে হাসন মাঠে সবার কানে কানে আওয়াজ পৌঁছেছে এই নয় যে শুনতে পাচ্ছে না ভিড় ভাড়ে অনেকেই না সব শুনছে ওই রকমই যেমন কাছে থেকে শুনে সবাই শুনছে সেই সময় কি হয়েছে ইয়াসিব উস্তাদির নাবালক ছেলেও বৃদ্ধ হয়ে যাবে নাবালক ছেলের চুল পেকে যাবে শিব মানে চুল পেকে যাওয়া চুল সাদা হয়ে যাবে নাবালকের চুল পেকে যাবে আমরা বলি না চিন্তাতে চুল পেকে গেল অল্প বয়সে চুল পেয়ে গেলে অনেকে বলে কি করব চিন্তার শেষ নাই দুশ্চিন্তায় চুল পেকে গেল সাথে সাথে বাচ্চা ছোট ছোট শিশু যারা তাদের চুল পেকে যাবে সাদা হয়ে যাবে অতদাও করল যাতে হামলিন হামলাহা কোরআনের আয়াতের কথা এখানে উল্লেখ করা হয়েছে প্রত্যেক গর্ব ধারণকারিনী তার গর্ব প্রসাব করে দেবে তদাও অদা মানে প্রসাব করা অতারান্না সুকারা তাই না দুইটি তফসিল করা হয়েছে তার মধ্যে একটার দিকে ওরা ইঙ্গিত করছেন সেটা হচ্ছে যে যদি এইরকম হইতো যে হাসার মাঠে কোনো মহিলার পেটে বাচ্চা আছে আর কোন মহিলার ছোট বাচ্চা দুই তিন মাস তিন মাসের বাচ্চা আছে যাকে দুধ পান করায় তাহলে ভুলে যেত আর যার পেটে বাচ্চা আছে সে গর্ভপাত করে দিত জানতে পারতো না যে আমার গর্ভপাত হয়ে গেল যেমন ভয়ে পেশাব করা তো শুনেছেন না ভয়ে পেশাব পায়খানা করার কিসা কাহিনী মহিলাদের তো অনেক আছে পুলিশ দারোগার ভয়ে মারের ভয়ে মার দিচ্ছে আসামি আর ও আসামির লাইনে আছে যখন মার দিবে আগে পেশা পায়খানা হয়ে গেছে তাই না মার এখনো পড়েনি কিন্তু অন্যকে মারতে দেখছে পেশা পায়খানা হয়ে বসে টেরই পায়নি যে পায়খানা বেরিয়ে গেছে একজন লোক শোনাচ্ছিলেন এরকম ঘটনা ঘটে থাকে অনেকেই আবেগে বক্তব্য করে আবেগে কোনো বক্তব্য করতে নেই যতটুকু বক্তব্য করেছেন কোরআন এবং হাদিসের আলোকে আপনি বলিষ্ঠ কথাবার্তা বলবেন যেটা যে কোনো জায়গায় বলতে পারবেন এরকম কথাবার্তা বলবেন আর কিছু বক্তা আছে এরকম বক্তা ওরা আবেগে কথাবার্তা বলে আর সরকার বিরোধী কথাবার্তা বলাকে বেশি বাহাদুরি মনে করে জানেন না এরকম আছে না কিছু বক্তা যে আর আমাদের সমাজে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ এরকম আছে যে যত বেশি সরকারকে গাল দিতে পারবে আর বলতে পারবে বিরুদ্ধে ও সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল বক্তা আরে বক্তা আছে কাউকে ভয় করে না আর রাষ্ট্রপতিকে ভয় করে না প্রধানমন্ত্রীকে ভয় করে না আর পুলিশ এটি কাউকে ভয় করে না এবারে আমি যেতে গেছিলাম এই রোজার পরে তো আমাকে একজন খুব শিক্ষিত মানুষ শোনালেন যে এরকম আবেগী বক্তব্য ভালো না বলছে আমি নিজের চোখে দেখেছি এক বক্তা খুব বক্তব্য করছে আর সরকারকে গাল দিচ্ছে এই করো সেই করো সরকার এই করব সেই করবো উৎখাত করব আর কেউ কানে কানে এসে বক্তার পিছন দিকে বলছে যে পুলিশ চলে এসছে অ্যারেস্ট করার জন্য পুলিশ চলে এসছে অ্যারেস্ট করার জন্য এক্ষুনি আপনি গাল দিচ্ছেন সরকারকে সাথে সাথে বক্তব্য করা তো দূরের কথা সাথে পেশা হয়ে গেছে সাথে পেশা হয়ে গেছে এইরকম বক্তা হইলে হবে না যা বলবেন আল্লাহ এবং রসুলের কথা বলছেন আমি যে কোনো অবস্থায় বলতে পারবো আমি এখানেও বলতে পারবো ফাঁসির সামনে ফাঁসি ঝুলছে বলছে এক্ষুনি তোমাকে ঝুলাবো সেখানেও বলতে পারবো এইরকম ইমানের সাথে কথাবার্তা বলবি আবেগী কথাবার্তা ভালো না আরবিতে আবেগ বলে আতেফা মানে কিরকম ওই আপনার খড়কুটাতে যেমন আগুন লাগার মতো হ্যাঁ খড়কুটার আগুন ধাই করে উঠলো আর এক সেকেন্ডের মধ্যে আগুন উঠলো আর নামলো শেষ তারপরে আগুন খুঁজে পাবেন না শেষ হয়ে গেছে তো এইরকম মুসলমান হইলে হবে না মুসলিমদের যখন জুলুম অত্যাচার হয় যখন আফগানিস্তানে হইলো ইরাকে হইলো তখন আবেগে বহু মুসলমান দেখা গেছে হ্যাঁ, আবেগে আমি জেহাদে যাব আমি জেহাদে যাব ফজর নামাজ পড়ে নাও জেহাদে যাব মুসলমানদেরকে এত জুলুম অত্যাচার হচ্ছে এই হচ্ছে সে আমি জেহাদে যাব আর এই খড়কুটার আগুন কয়দিন দু চার দশ দিন যে কয়দিন মনে থাকলো তারপরে শেষ আর কিচ্ছু নেই কিন্তু যার এলম আছে আখিদার এলম আছে সন্ন্যতের এলম আছে কোরআন হাদিসের এলম আছে এবং আখিরা মজবুত আছে আমল ভালো আছে সব সময় আল্লাহর শত্রু ইসলামের শত্রু মুসলিমের শত্রু যে ইসলামের ক্ষতি করছে মুসলিমদের ক্ষতি করছে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য লেগে আছে এই জন্য যে আমাদের ভূমিকা এটা সবসময় একই রকমের আছে আমাদের আগুন নিমিয়ে যাওয়ার মতো নেই আমাদের মনের যে আগুন ইসলামের শত্রুদের ক্ষেত্রে জ্বলছে সে মনের আগুন নিমিয়ে যাওয়ার মতো নেই স্থায়ী এরকম ইমান হইতে হবে আবেগী মুসলমান হবেন না তো হ্যাঁ যদি এরকম হইতো একটা যদি এরকম হইতো যে সেই সময় গর্ভধারণকারিণী আছে আর দুধ পান করানি মহিলারা আছে তাহলে তাদের এই অবস্থা হইত যে দৃশ্যটা বলা হয়েছে এটা আসলে এরকম হবে না কারণ ওই সময় এরকম মহিলা কেউ থাকবে না যে বাচ্চা নিয়ে আসবে দুধ পান করাচ্ছে বা পেটে বাচ্চা আছে এই অবস্থায় হাসরের মাঠে আসবে এরকম হবে না কেউ কেউ বলেছেন না এটা হাসরের মাঠের ঠিক দৃশ্যের কথা বলা হয়নি সিঙ্গাই ফুৎকারের সময়ের কথা বলা হয়েছে আর যখন সিঙ্গাই ফুৎকার হবে তখন যারা সেই যুগে সেই কালে কিয়ামতের কাছাকাছি সময় দুনিয়াতে বেঁচে থাকবে তাদের অনেক মহিলার পেটে বাচ্চা থাকবে অনেক মহিলাদের শিশু আছে দুধ পান করছে দুই মাস তিন মাস ছয় মাস এক বছর দেড় বছরের বাচ্চা আছে দুধ পান করাচ্ছে সিংহা ফুৎকার শোনে বা এইরকম একটু আসতে মন ঘাবড়া ঘাবড়া পেয়ে যে ছেলেকে ভুলে গেছে পেটে যে বাচ্চা ছিল গর্ভপাত হয়ে গেছে খোঁজ খবরই নেই তার আর তার সাথে সিংহা ফুৎকার হওয়ার সাথে সাথে তারপরে বেহস হয়ে যাবে যেমন আল্লাহ ফাকরাবাই বলেছেন ওয়াসাকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান আল্লাহ সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজুরুন তো যাই হোক তারপরে বলছেন নবী যে অতারান্না শোকার মানুষকে মনে হবে যে তারা নেশাগ্রস্ত অমাহম্বে শোকার আসলে তারা নেশাগ্রস্ত নয় ওলা কিনা আজাব আল্লাহ সাদিদ তবে আল্লাহর আজাব বড়ই যে শক্ত কঠোর হবে সেই সময় সেই জন্য মানুষ এরকম ভয়ে ভীত এবং এই অবস্থা সৃষ্টি হবে ফাস্তাদ্দা আলিকা আলিহিম সাহাবাইকে আমরা শুনে তাদের ওপর বড়ই কষ্টের বিষয় হয়ে পড়ল পেরেশানির বিষয় হয়ে পড়ল বিচলিত হয়ে পড়লেন এক কথা বলা যেটা ফাস্তাদ আলী কালিম তারা বিচলিত হয়ে পড়লেন যে হায় আল্লাহ যদি এক হাজারে নশো নিরানব্বইটাই জাহান নামে যায় আর একটি মাত্র জান্নাতি তাহলে আমাদের কি হবে কারা তারা সাহাবারা সাহাবাই কেরাম তারা ফাস্তাদ আলী আলিক আলিহিম তারা বিচলিত হয়ে পড়লেন আমরা জান্নাতে যেতে পারবো না তাহলে ফাঁকা আলু ইয়া রসুল আল্লাহ তারা তাদের জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আইয়া আলিকা রাজল ওই হাজারে একজন মাত্র জান্নাতে যেতে পারবো ওই লোকটি তাহলে কে আমরা কি ওই একটি হইতে পারবো তাহলে নবীলাম সান্ত্বনা দিচ্ছে আবসেরু সুসংবাদ নাও আবসেরু মানে সুসংবাদ বুসরা অবশ্যই সাবের আছে না সুসংবাদ দাও ওখানে বাশের মানে সুসংবাদ দাও আর আবসেরু মানে সুসংবাদ নেও কি সুসংবাদ ফাইন নামিনি আজুজা মাজুজা আলফান কারণ জাহান্নামে যারা হবে তাদের সংখ্যার ভাগটা এইরকম রকম যে ইয়াজুজ মাজুজের একটি জাতি আছে সেই ইয়াজুজ মাজুজ জাতি থেকে এক হাজার জন জাহান্নামি হবে ওয়ামিন কুমরাজুল আর তোমাদের মধ্যে থেকে একজন হবে সুম্মা কালা তারপর বলছেন ওয়াল্লাজি নাসি বিয়াদিহি সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে যার হাতে আমার প্রাণ রয়েছে ইন্নিল আত্মাহু আমি আশা রাখি আন্তা কোন ষোলো সাহলি জান্না তোমরা জান্নাতের এক তৃতীয় অংশ হবে এই হাদিস এর আগে হয়ে গেছে তারপরে সাহাবারা এই শুনে কি করলেন সাহাবিদান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বলেন আল্লাহ আকবর অকাব্বার না খুশিতে খুশিতে তকবির তাহলে খুশিতে তকবির পাঠ করা এবং আল্লাহর প্রশংসা করা সন্ন্যত সাহাবাহিক করলে আল্লাহ নবীর সামনে যদি বিদাত হতো ভুল হতো তো নবী সামনে নিষেধ করতেন খুশির সময় কোন খুশির সংবাদ আসলে আলহামদুলিল্লাহ পড়া আর আল্লাহ আকবর দেওয়া কি সন্ন্যত একজন লোক মুসলমান হলো আলহামদুলিল্লাহ জাহান নাম থেকে উঠে আসলো কলিমা পড়লো সেই সময় যদি আল্লাহ আকবর সন্ন্যত আলহামদুলিল্লাহ সন্ন্যত খুশির খবর তাহলে যে কোনো খুশির সংবাদ হলে আল্লাহর হামদু সানা করা প্রশংসা করা অথবা তকবির পাঠ করা সুন্নত আশ্চর্যজনক কোন জিনিস দেখলে সুহান আল্লাহ পড়া আশ্চর্যজনক কিছু দেখলে সুহান আল্লাহ পড়া তারপরে আমার প্রাণ রয়েছে আরো আশা করি জান্নাতের অর্ধেক তোমরা হবে তোমরা মানে এই লোকেরা অন্যান্য জাতি থেকে অর্ধেক আর অর্ধেক হবে জান্নাতের এই উম্মতে মোহাম্মদিয়া তারপরে মানে তোমাদের উদাহরণ হচ্ছে অন্যান্য উম্মতের মাঝে কামাসালি সারাতিল বায়দা এই হাদিস হয়ে গেছে এটি সাদা কেশের মতো বা চুলের মতো ফিজিল সৌরিল আসওয়াদ কালো বলদ বা কালো ষাঁড়ের গায়ে কালো ষাঁড়ের গায়ে ষাঁড় হচ্ছে কালো আর তার গায়ে যদি একটি চুল থাকে সাদা তো তোমাদের উদাহরণ হচ্ছে ওই রকম এত অসংখ্য অন্যান্য মতের লোক অতিবাহিত হয়েছে আবার আরো আছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ কত বৌদ্ধ চায়নায় কত লোক চিন্তা করুন হ্যাঁ ফিলিপাইনে কত লোক অথবা বলেছেন রাকমাতে ফিজের আইল হেমার গাধার পায়ে জেরা মানে সামনের পা সামনের পাকে জেরা জেরা আসলে মানুষের জেরা হচ্ছে হাত মানুষের জেরা হচ্ছে হাত বাহু যেটা আর জানুয়ারের গাধার গাধার আবার জেরা কোথায় আছে আমরা চারটা পা বলি আমাদের ভাষায় কিন্তু হাদিসের ভাষায় পিছনেরটা হচ্ছে রিজিল আর সামনেরটা হচ্ছে হাত জেরা তো যেমন গাধার জেরাতে গাধার পায়ে কি থাকে রাখমা মানে এমন একটা জায়গা থাকে গোল হয়ে যেখানে চুল থাকে না গোটা শরীরে চুল আছে কিন্তু একটি জায়গায় পায়ে আছে যেই জায়গাটি চুল নেই ভাষ্যকার তাই বলছেন দাউদ আর রাখমা সাইয়ের মোস্তাদির গোল হয়ে থাকে লাশা রাখি যেখানে চুল থাকে না বলা হয়েছে যেমন নাম্বারিং করা আছে ওইরকম খালি আছে জায়গাটা তো তোমাদের অবস্থা আর কি মানে তোমাদের সংখ্যা তাদের তুলনায় অন্যান্য তুলনায় খুব কম আর তারাই যাবে বেশিরভাগ তাদের কি ধারণা নেই যে তাদেরকে উত্থিত করা হবে কেমতের মাঠে ওঠানো হবে লিয়মিন আজিম সেই মহান দিবসের জন্য ছিন্ন হয়ে যাবে দেখেন দুনিয়াতে পার্থিব সম্পর্ক কাজ দেয় বন্ধুত্বের সম্পর্ক কাজ দিচ্ছে আত্মীয়তা কাজ দিচ্ছে আপনি এমন এলাকা আছেন সৌদি আরবে আছেন আপনার নিজের বংশের না থাকলে শ্বশুর বংশের কোন লোক আছে সুবিধা অসুবিধা কাজ দিবে কি দিবে না নিজের বংশ নেই শ্বশুর বংশ নেই বন্ধু আছে খাতির আছে খাওয়া দাওয়ার খাতির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে বিপদ আপদে কাজ দিবে এগুলি হচ্ছে দুনিয়ার সম্পর্ক যেগুলি দুনিয়ার ক্ষেত্রে কাজে আসে কেউ নেই বেশি আছে বন্ধুত্ব নেই আজকাল জাতীয়তার সম্পর্ক এটা দেশি ভাই এরকম অত মারছে নয় কেন মারবে ইসলামের আলোকে যদি দেখেন তো মুসলিম ভাই আমার মুসলিম ভাই তার আমার মুসলিম হিসেবে আমার সাহায্য করা উচিত এই সব সম্পর্ক এগুলি সম্পর্ক আছে দুনিয়াতে পৃথিবীতে বিভিন্ন সম্পর্ক কাজে আসে যারা সংগঠন করে সংগঠনের ভাইরা ওই সংগঠনের লোককে সাহায্য করে জানে প্রাণে সব দিয়ে সাহায্য করবে এগুলো হচ্ছে দুনিয়ার সম্পর্ক দুনিয়াতে কাজে আসে কিন্তু হাসরের মাঠে কাজে আসবে ইমান এবং আমল ছাড়া কোনো আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না ভাই বাপ মা বোন কাজে আসবে না শ্বশুর বংশ শালা শালি স্ত্রী কোনো কাজে আসবে না আল্লাহ এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে তার মধ্যে একটি আয়াত আম্পারাত রয়েছে অমায়া ফিরুল মার ও মিন আখি হে ও মেহি ও আবি হে ও সাহিবাতি হে বানি লিকুল্লিমরি মিন যেই দিন পালাবে অমায়া ফিরুল মারো মানুষ পালাবে কাকে দেখে মিন আখি ভাইকে দেখলে পালাইতে শুরু করবে না আমি নিজের নেই পেরেশান নিজের নিয়ে ব্যস্ত ইয়াফিরমিন আখি হে মেহি মায়ের কাছ থেকে পালাবে মারও কাজে আসবে না বাবার কাজে আসবে না বোনের কোনো কাজে আসবে না কারো কাজে আসবে না সোহেবাতে স্ত্রী স্ত্রী থেকে পালাবে হয়তো আগ্রহ সে আকর্ষণ স্ত্রী থেকে দুনিয়াতে সে সম্পর্ক তাকাত্তা বেহমুল আসবাব সমস্ত এই সম্পর্কগুলি সব ছিন্ন হয়ে যাবে কোনো সম্পর্ক থাকবে না কোনো কাজে আসবে না কেউ কাউকে স্মরণ করবে না মানে মানে ইমান এবং আমলই শুধু কাজে আসবে সেই সময় তারপরে হাদিসে বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আলামিন যেই দিন রব্বুল আলামিনের সামনে জাহানের মালিকের সামনে সবাই দাঁড়াবে হাজির হবে আলা বলছেন সেই দিন কি অবস্থা হবে বলছে একম আহাদহম তারা প্রত্যেকে দাঁড়াবে ফিরা সেহি নিজের ঘামে রাসন মানে আরাক আরাক মানে ঘাম আসলে তাই না আর রাসন আরবি ঘামের নিজের ঘামে দাঁড়াবে এলা আনসাফে উজ নেই হে এই কান কানের মাঝামাঝি আনসাফ মানে মাঝামাঝি অর্ধেক নিচ থেকে কানের অর্ধেক ডুবে যাবে এই পর্যন্ত অধিকাংশ মানুষের কারণ অধিকাংশ বেআমল বেআমলদের কথা এখানে বলা হচ্ছে আর যারা সৎকর্মশীল তারা ইনশাআল্লাহ তালা এগুলো থেকে নাজাদ পাবে এলা বুঝে নেই কান পর্যন্ত হাবুডুবু করবে তারপর হাদিসে বলছেন আবু রাজি আল্লাহ তালানহ আন্না আল্লাহ কাল ইয়ার এক নাসু কেয়ামতের মানুষের ঘাম হবে যে আরাক থেকে ইয়ার এক হ্যাঁ মানে ঘাম আর ইয়ার এক মানে ঘাম হওয়া ঘাম হবে মানুষের হাত হবে আরাক অহম ফিল এই না এই নাজেরান ঘাম শুধু ওপর দিকে না নিচের দিকে ঘামের পানিতে সত্তর হাত মাটির তলায় ঘাম থাকবে সাবিনা জেরান কোথায় ফিল আর্জে দেখেন হাতে ইয়াজাব আর কম তাদের ঘাম ফিল আর্জে জমিনে মাটির তলায় সত্তর হাত নিচে থাকবে নিচেও পানি নিচেও ঘামের পানি যেমন নদীতে বা সমুদ্রে পানি আছে না নিচে আপনি সাঁতার কাটছেন কিন্তু আপনার নিচেও পানি আছে এইরকম আর কি হবে ওয়ুল যে মহম হাত্তাই আবলোগা আজান আর তাদের লাগাম লেজাম বলে লাগামকে ঘাম এখান পর্যন্ত পৌঁছেছে ঘাম যেন লাগাম হয়ে গেছে হাবুডুব করছে ঘামে হাবুডুব করছে হাতে আপলোক আজান হম আর তাদের কান পর্যন্ত ডুবে যাবে ওজনের জমা হচ্ছে আজান কান পর্যন্ত ডুবে যাবে মুখ চাইতে উপরে আছে কান মনে একটু তাই না তাহলে হাবুডুবু করবে এই হবে অবস্থা সাধারণ মানুষদের যাদের ইমান এবং আমলের অভাব হয় ইমান নেই অথবা নামে মাত্র ইমান নামে মাত্র মুসলমান আমল নেই আর যদি নামাজ না থাকে তাহলে তো অমুসলিমদের সমান বাবুল কেসাস আমল কেয়ামাতে কেয়ামতের দিনে কেসাস হবে কেসাস বুঝেন কেসাস মানে প্রতিশোধ প্রতিশোধ আজকে দুনিয়াতে কেসাস হত্যার বদলে হত্যা ইসলামিক সরকার সৌদি সরকার আল্লাহ তাদের হেফাজত করে এবং সারা বিশ্বের মুসলিমদেরকে যারা এরকমই তৌফিক দান করে কেসাসের বাস্তবায়ন করেন আজকে আমাদের দেশগুলিতে ভারত বাংলাদেশ পাকিস্তান এসব মুসলিমদের সারা পৃথিবীতে এই কেসাস ইসলামী আইনের বাস্তবায়ন না থাকায় সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটছে কিন্তু বাংলাদেশের মতো জায়গায় যদি খুনের বদলে খুন সাথে সাথে এক দুই মাসের মধ্যে হয়ে যায় একটা খুনের কেস দশ বছর ধরে হ্যাঙ্গিং ঝুলন্ত অবস্থায় থাকছে আর তারপরে দশ বছর পরে মানুষ ওই যে মজলুম হয়ে বেচারা খুন হয়েছে ভুলেই গেছে লোকেরা ছেলে মেয়েরা যে এতিম হয়ে গেছে স্ত্রী বিধবা সব ভুলে গেছে লোকেরা ভুলে গেছে তারপরে পাঁচ বছর যখন সাজা হলো তখন হাই আফসোস বেচারা জেল হয়ে গেল পাঁচ বছর ওর জন্য হা হতাশ করেছে আর নির্মম ভাবে যে ওই জালেম শয়তান হত্যা করেছে তাদের কথা ভুলে গেছে এই কি আমাদের এক প্রফেসর মদিনা ইউনিভার্সিটির ডক্টর জিয়াউর রহমান সাহেব হাদিস পড়াতে গিয়ে আমাদেরকে বলেছিলেন যে পাকিস্তান বাংলাদেশ ভারত এসব দেশে যে দেশে ইসলামী আইনের বাস্তবায়ন নয় সে দেশে এই কেস যে ঝুলন্ত অবস্থায় পাঁচ বছর সাত বছর থেকে যায় সেজন্য জালেম তখন মজলুম বনে যায় কথাটি খুব মূল্যবান বলেছিলেন জালেম কি হয়ে যায় মজলুম মনে করে মানুষ এই লোকটি জালেম খুন করেছে তার পাঁচ বছর সাজা কেন তার তো গলা কাটা উচিত এটা বরং উচিত না শুধু ফরজ গলা কাটা ফরজ সেই মুসলিম সরকার উপর তা না করে পাঁচ বছর জেল দিল এত হালকা সাজা পাঁচ বছর পেরিয়ে এসে আবার দাদাগিরি করবে কত লোক খুন করবে সে আর যখন পাঁচ বছর জেল হাই তাকে জেল হয়ে গেল এতদিন জেল হয়ে গেল জালেম কি হয়ে গেল মজলুম হয়ে গেল জালেম মজলুম বের গিয়া বুঝতে পারলেন এত বড় জালেমকে উফ বেচারা বানিয়ে দিল মজলুম বেচারা কত জুলুম হয়ে গেল পাঁচ বছর জেল হয়ে গেল আর তারপরে আবার রাস্তা খোলা আছে ফের জামানতের রাস্তাও খোলা আছে ঘুষের রাস্তা আছে তো কেসাস কেয়ামতের দিনে কেসাস হবে দুনিয়াতে যেসব বিচার হলো না পৃথিবীতে যদি কেসাস হয়ে যায় তো ভালো কথা বদলা হয়ে গেল তাহলে ভালো কথা ইসলামিক সরকার আছে কার ফজুল অত্যাচার করেছেন বেমানি করেছেন তার শাস্তি দুনিয়াতে ইসলামিক সরকার দিয়ে দিল তাহলে আল্লাহ পাক আলম আখেরাতে মাফ করে দিতে পারেন আর আল্লাহর একটি হক আছে তার সাথে সাথে সেই হকের আল্লাহ শাস্তিও দিতে পারে আর মাফও করে দিতে পারে দুনিয়ার শাস্তি দিয়ে মাফ করে দিতে পারে কিন্তু অনেক ঘটনা আছে আপনি জুলুম করেছেন এর বিচার হয়নি কাউকে মেরেছেন কাউকে গাল দিয়েছেন কারো টাকা পয়সা বেমানি করেছেন ধার নিয়ে আপনি উদাও হয়ে গেছেন হ্যাঁ, ইত্যাদি কাউকে খুন করেছেন যত রকমের জুলুম অত্যাচার হোক না কেন এই সবগুলির কেসাস বদলা নেওয়া হবে এমাম বখাই বলছেন ওয়াহিয়াল হাক্কা এটি হচ্ছে সত্য যার বাস্তবায়ন হবে কেসাসের বাস্তবায়ন হবে এই জন্য কিয়ামতের দিনকে বলা হয়েছে আল হাক্কা আল হাক্কা তুমাল হাক্কা ওমাদার আকমাল হাক্কা কারণ ওতে রয়েছে প্রতিদান এবং প্রত্যেক কাজের হক নাই বিচার রয়েছে আল হাক্কা ওয়াল হাক্কা ওয়াহেদ দুটোই একই জিনিস বুঝছেন এইরকমই কিয়ামতের আরেকটি নাম হচ্ছে আল কারিয়া কিয়ামতের আরেকটি নাম হচ্ছে হালাতা কাহাদিসুল গাছিয়া গাছিয়া ঢেকে নেওয়া বিপদ তার চারিদিক থেকে মানুষকে ঘিরে ফেলবে একটি নাম হচ্ছে সাহা নাম হচ্ছে কুবরা জা আতি কুবরা অনেকগুলি নাম উল্লেখ করেছেন হাফিজ হাজার রহমতুল্লাহ আলাই এখানে উল্লেখ করেছেন যে অলমাইকের আমরা কেয়ামতের প্রায় আশিটি নাম উল্লেখ করেছেন বলছেন যে ইমাম কর্তুবি ইমাম বালাকাত নাহবাদ ইসমান আশিটি নাম কেয়ামতের উল্লেখ করেছেন তার মধ্যে যেগুলি প্রসিদ্ধ সেগুলি কয়েকটা হলো আর কোরআন একাডেমি যে নামগুলি এসছে ইয়ামুল জাম এসছে ইয়ামুল ফাজুল আকবর ইয়ামুল তানাদ ইয়ামুল ওয়াইদ হ্যাঁ ইয়ামুল হাসরা ইয়ামুল তালাক এইভাবে ইয়ামুল ফাস ইয়ামুল আর ইয়ামুল খুলুদ এইভাবে বিভিন্ন নামগুলি আল্লাহ ফকরমনে কোরআন একাডেমি উল্লেখ করেছেন কিছু হাদিস রয়েছে এইসব থেকে অনেক নাম উল্লেখ করা হয়েছে কিয়ামতের মাঠে যে কেসাস হবে তো এই সম্পর্কে হাদিস শোনেন বলছেন শাকিক তাবেই তিনি বলছেন আব্দুল্লাহ রাজি আল্লাহ থেকে শুনেছি কালান নবী নবী বলেছেন প্রথম বিচার করা হবে মানব সকলের মাঝে কি সম্পর্কে ফিদ্দে মায়ে খুন সম্পর্কে খুনের কেসের বিচার করা হবে খুনের কেসের বিচার করা হবে অন্য হাদিস রয়েছে প্রথম বিচার হবে আল্লাহ পাকের দরবারে নামাজের তাহলে দুটোতে দ্বন্দ্ব আছে নাকি হ্যাঁ আল্লাহর হক আর বান্দার হক অর্থ হক দুই রকম একটা হচ্ছে আল্লাহর হক নষ্ট করা এক বান্দার হক নষ্ট করা তো আল্লাহর হকের ক্ষেত্রে প্রথম বিচার আল্লাহর হক হচ্ছে নামাজ আল্লাহর হক হচ্ছে রোজা আল্লাহর হক হচ্ছে জাকাত আল্লাহর হক হচ্ছে হজ করা এগুলি হচ্ছে আল্লাহর হক আল্লাহর হকের সম্পর্কে যখন বিচার শুরু হবে তখন প্রথম বিচার হবে কিসের নামাজে রোজা জাকাত হজ এসবের আগে বিচার হবে নামাজে যখন নামাজ ঠিক ছিল কিনা মানুষের হক অনেক হক আছে মানুষের হকের মধ্যে মাতা পিতার হক আছে মানুষের হকের মধ্যে প্রতিবেশীর হক আছে মানুষের হকের মধ্যে টাকা পয়সার আদান প্রদানের হক আছে মানুষের হকের মধ্যে চুরি করা ডাকাতি করা এগুলি আছে মানুষের হক নষ্ট করা মানুষের হকের মধ্যে রয়েছে কোনো মানুষকে খুন করা হত্যা করা প্রথম বিচার হবে কি সম্পর্কে দেমা দামের জামা রক্ত সম্পর্কে খুন সম্পর্কে খুনের বিচার প্রথম হবে তারপরে যে নামাজের হাদিসটিতে আরেকটি পার্থক্য আছে এই যে ওতে হিসাবের কথা বলা হয়েছে এখানে কাজার কথা বলা হয়েছে কাজা মানে বিচার আর হিসাব মানে হিসাব আল্লাহ যখন হিসাব নেবেন হিসাব নেবেন প্রথম নামাজে আর বিচার যখন করতে লাগবেন আপোষের বিচার বাইনার নাসে বলা হয়েছে হ্যাঁ? মানুষ সকল মাঝে মানুষের বিচার এগুলো সালিস মানুষের বিচার মধ্যে প্রথম খুনের বিচার হবে আচ্ছা আপনাদেরকে একটা মশলা বলি গুরুত্বপূর্ণ মশলা ইসলামিক সরকারি ধরেন আছেন যেমন সৌদি আরবে আর একজন লোক খুন করেছে খুনের বদল তাকে খুন করে দেওয়া হয়ে গেল তাহলে কি সব গুণা মাফ হয়ে যাবে মাফ হয়ে যাবে মাফ হয়ে যাবে তাহলে আর এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন না কালকে আমাদের এটা খুনিকে তাহলে সৌদি আরবে যদি হত্যা করার পরে তাকে হত্যা করে দেওয়া হয় ইসলামিক আদালতে কিসাস গলা কাটা হচ্ছে এটা যদি করা হয় তাহলে আর কাল কেমতে আল্লাহ ওর ওই খুনের হিসাব নেবেন না এটা বলতে চান দেখেন দেখলেন কত সুন্দর কথা একজন মানুষকে খুন করলে একজন মানুষকে খুন করলে সেই লোকটির শুধু ক্ষতি করলো ওই লোকটির প্রাণ হানি করলো নষ্ট করলো ওর তো ক্ষতি হলোই গেল ও চলে গেছে স্ত্রী আছে স্ত্রীটাকে বিধবা করলো ওকে খাওয়াবে কি যদি ওর বাবা মা খাওয়াতে পারে তো ভালো কথা না হলে ভিক্ষা করেও খেতে হইতে পারে কোথাও যদি বিয়ে শাদী না হয় কত বড় অপরাধ হলো তাহলে তাদের হক নেই কালকে আমাকে আল্লাহর কাছে দরখাস্ত করবে না সেই বেরিয়ে গিয়ে যে আমার স্বামীকে হত্যা করেছে আল্লাহ তোমার দরবার আমি বিচার চাই দরখাস্ত করবে না ছেলে মেয়ে ছেলে মেয়ে এতিম হয়েছে তারা কালকে আমাকে আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ আমার আব্বাকে হত্যা করে দিয়ে আমাদেরকে এতিম বানিয়েছে আল্লাহ তুমি বিচার করো দরখাস্ত করবে না তারপরে আরেকটি যে কোনো পাপের ক্ষেত্রে আল্লাহর হক রয়েছে এই জন্য বলা হয়েছে খুনের ক্ষেত্রে তিনটি হক জড়িত খুনের কেসে তিনটি হক জড়িত হক হাক্কুল্লাহ আল্লাহর হক আর মাকতুল যাকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তার হক আর আরেকটি হক হচ্ছে আউলিয়াউল মাকতুল মানে যাকে হত্যা করা হয়েছে তার আত্মীয় স্বজন পরিবার পরিজনের হক বাবা মা বিরুদ্ধ ছিল খাটার মতো একটাই ছেলে ছিল বা খাওয়াই তো ভালো ছেলে সবগুলি তো দুষ্ট কেউ খেতে দেয় না এই ভালো ছেলেটি খেতে দিত তাকে খুন করে দিল একজন জালেম এখন ওই বুড়ো বাবা মার কি হবে তারা কাল কেমতে আল্লাহর কাছে দরখাস্ত আল্লাহ আমার ছেলে যতদিন বেঁচে ছিল সৌদি আরবে চাকরি করতো ততদিন ধরে আমাদের কোনো অভাব হয়নি আল্লাহ তারপর আমাদের ভিক্ষা করতে হয়েছে আল্লাহ আল্লাহ এর বিচার চেয়ে জালেমের বিচার চেয়ে খুন করেছে হবে না বিচার হ্যাঁ যেন তিনটি হক জড়িত একটি খুনের সাথে আল্লাহর হক আর ওই মাইয়ের যাকে খুন করা হয়েছে তার হক মকতুলের হক আর তার আত্মীয় স্বজনের হক কেসাস হয়ে গেলে হত্যার বদলে হত্যা হয়ে গেলে শুধু কার হক ওই ব্যক্তির হক মাফ হবে যে হত্যা করা হয়েছিল হত্যার বদল হত্যা করে দেওয়া হয়েছে কিন্তু আত্মীয় স্বজনের হক আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন এই হত্যা করা হলে হত্যার বদলে হত্যা হয়ে গেলে আল্লাহ ফাকর আব্বুল আলমী আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন তারপরে কারণ একটি হাদিস আছে যে কালকে আমাকে যে লোকটিকে খুন করা হয়েছে সেই ব্যক্তি ওই খুনি ব্যক্তিকে কাতেলকে ধরে নিয়ে আসবে ধরে নিয়ে আসবে নিয়ে এসে আল্লাহর সঙ্গে হাজির করবে আর বলবে আল্লাহ তাহলে হাজা সীমা কাতারানি কেন আমাকে কতল করেছে হত্যা করেছে এটা জিজ্ঞাসা করা এখানে যে তার উপরে কেশাস হয়ে গেলে সেখান থেকে মাফ হয়ে গেল কেশাস তো আল্লাহ পাখের আদেশে কোথায় বলে কেশাস আল্লাহ তার কেশাস এই বিধান ইসলামিক সরকারের মাধ্যমে আল্লাহ পালন করিয়ে দিলেন তাহলে আল্লাহ তার হক মাফ করে দেবেন কিন্তু ওই লোকটির হক এই হক আল্লাহ কি দিবেন বলেছেন সারেহিনগণ এই হাদিসের ব্যাখ্যাতে বা এই ঘটনায় যে আল্লাহ ফাকরাবুল আলমিন ওই ব্যক্তিকে মকতুল যাকে খুন করা হয়েছে তাকে আল্লাহ রাজি করে দেবেন অশেষ নেকি দিয়ে পুরস্কার দিয়ে আল্লাহ তাকে জান্নাতে উঁচু মর্যাদা দিয়ে রাজি করে দেবেন আত্মীয় স্বজন তাদের হক মাফাই দিয়ে খুনের দ্বারা সুতরাং আত্মীয় স্বজনদের হকের জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন তাদেরকে রাজি করে দেবেন এই তিনটি হক জড়িত এই জন্য তো আল্লাহ ফাকরমে সিরকের পরে এই খুনের ঘটনা খুনের কথা উল্লেখ করেছেন পরে আল্লাহ এই কথা উল্লেখ করেছেন তো বলছেন যে প্রথম বিচার হবে আল্লাহর দরবারে মানুষের মাঝে ফিদ্দেমায় খুন সম্পর্কে তারপরে হাদিসে রয়েছে যে সেই দিন যে পরিশোধ করে হক পরিশোধের করবে কি দিয়ে কি দিয়ে হক পরিশোধ করবে নেকি দিয়ে তখন টাকা পয়সা থাকবে না রিয়াল ডলার টাকা থাকবে না বলছেন ভাইয়ের ওপর কোনো হক অধিকার থাকে কোনো হক থেকে যায় প্রাপ্য থাকে মানে এখানে প্রাপ্য জুলম করেছে ওর প্রাপ্য থেকে গেছে তাহাল্লাল তাহলে সেই প্রাপ্য থেকে সে অব্যাতি হাসিল করুক মানে অব্যাতি হাসিল করুক অব্যাতি হাসিল করবে কেমন করে উদ্ধার হবে কেমন করে মুক্ত হবে কেমন করে সেটা পরিশোধ করে দেওয়ার মাধ্যমে অথবা মাফ নেওয়ার মাধ্যমে যদি ক্ষমা নেওয়ার মতো জিনিস হয় তাহলে ক্ষমা নিতে হবে যেমন গালি দিয়েছে তো গালির বদল কি গালি দিতে বলবে বা গালি দিবে না জাহেজ নাই তাহলে ক্ষমা নিতে হবে আর যদি পরিশোধ করা যায় তো পরিশোধ করতে হবে টাকা পয়সা আপনি ধার নিয়েছেন আর দিবেন বলছে মা ভাই মাফ করে দাও তা চলবে না দেওয়ার মতো জিনিস পরিশোধ করার মতো জিনিস হলে পরিশোধ করতে হবে যদি পরিশোধ করার মতো জিনিস না হয় মেরেছেন আপনি তাহলে পিটতে পিটতে দেন আমাকে মেরে না না হলে মাফ করো হয় মেরে নেবে না হলে মাফ করে দেবে গিবোধ করেছেন বলবেন যে আমার গিবোধ করে না না মাফ চাইতে হবে তাহলে না হলে সাম্মা দিন আর কারণ সেখানে সাম্মা মানে কেমতের দিনে কেমতের মাঠে বিচার দিবসে না দিনার থাকবে সোনা থাকবে ওলা হাম না রৌপ্য মুদ্রা থাকবে রূপা থাকবে চাঁদি থাকবে মিন কাবলা ইউ খাজালি আখি হে মিন হাসান আতি তার ওই ভাইয়ের জন্য যার হক নষ্ট করেছে তার জন্য তার নেকি নেওয়া হবে আল্লাহ নেকি নিয়ে তাকে দিয়ে দিবেন ফাইনলাম এখন হাসানাত যদি নেকি না থাকে নেকি নিতে নিতে শেষ হয়ে গেল আরেকটা হাদিস রয়েছে যে আতাদুলুনা মানিল মুফলিস জানো সবচাইতে সর্বহারাকে গরিবকে সবচাইতে গরিবকে সাহাবারা ভাবলেন যে দুনিয়ার গরিবের কথা হয়েছে না বিশ্বাস জিজ্ঞেস করেছেন তাই বললেন আলমুফুল্লাহ ফিনাম আল্লাহ দেরহামা ওলামাতা আমার আমাদের মধ্যে সর্বহারা ওই ব্যক্তি যাদের না টাকা পয়সা আছে না বাড়ি ঘর আছে না কোনো মাল সামান আছে কিচ্ছু নেই ফুটপাতে বাস করে সর্বহারা এরা সর্বহারা বলে না ওদেরকে ফুটপাতে বসবাস করছে ওখানে বাচ্চা জন্মাচ্ছে ওখানে রাস্তায় সর্বহারা মাইয়াতি নামাজ রোজা সবকিছু এবং করে একজনকে গালি দিয়ে এসছে সাফাকা হাজা কাউকে খুন করে এসছে ওয়াকালা মালা হাজা কারো টাকা পয়সা বেমানি জমি বেমানি করেছে এইভাবে বিভিন্ন রকমের মানুষের হক নষ্ট করেছে সবকে নেকি দিয়ে পরিশোধ করা হবে পেশাস ফাইনলাম হাসানাত নেকি যখন শেষ হয়ে যাবে নেকি নেই ও খেজামিন সৈয়াতে আখিহে ওই ওই লোক যে হকদার ওর গোনাগুলিকে নেওয়া হবে গোনাগুলি নিয়ে কি করা হবে ফাতুরে হাত আলী ওর উপরে চাপিয়ে দেওয়া হবে ওর আমল নামে চাপিয়ে দেওয়া হবে ওর দাঁড়ি পাল্লায় চাপিয়ে দেওয়া হবে তারপর তাকে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে অনেক নেকি নিয়ে এসে নামাজ রোজা হজ জাকাতে নিয়ে এসেও জাহান নামে চলে যেতে হবে যদি মানুষের হক নষ্ট করে থাকে বলুন কেউ যদি বাবা মার হক নষ্ট করে থাকে ওইরকম তাহলে এরকম কেসাস নেবেন না বদলা নেবেন না অবশ্যই বলছেন কালা রসুল্লাহ আবু সাইদ খুদির রাজি আল্লাহ বলছেন রসুল্লাহ সাহেব করছেন নারে মমিনরা জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে কেমন করে মুক্তি পাবে মানে পুলসেরাত পার হয়ে যাবে জাহান নাম থেকে মুক্তি পাওয়া মানে জাহান নামের ওপরে পুলসেরাত আছে আসলে পুল মানে সেরাত কিন্তু আমাদের দেশীয় ভাষায় বলছি এটা পুল সেরাত হ্যাঁ তো আসলে হদিস আছে কি সেরাত ওটার নাম জাহান নামের ওপরে ও আলামাতনে জাহান নাম জাহান নামের পৃষ্ঠ দেশে পিঠের ওপর কি হবে রাস্তা হবে পুল হবে যেটি অত্যন্ত চিকন হবে কেমন হবে চিকন চুলের চাইতে আদাক মিনা সারে চুলের চাইতে চিকন আর আহাদ্দ মিনা সাইফ তরবারির ধারের চাইতে বেশি ধারালো তেজ সেটা পার হয়ে চলে যাবে মোমিন্দ্রা মমিন যারা ইমানদার নামাজ আছে দিনদারি আছে পার হয়ে চলে যায় ফাইউ বাসুন আলা কান্তারাতিন বাইনাল জান্নাত ওয়ান্নার জাহান্নাম শেষ হয়েছে আর জান্নাত এখন আসেনি এখানে একটি কান্তারা মানে ব্রিজ ছোট পুল এখানে কান্তারা কেউ কেউ বলেছেন যে এটা ওই পুল সেরাতের শেষ শেষ জায়গাটুকু নাম পার হওয়ার পরে আর কেউ বলছেন না ওটা ছাড়া বড় যে পুল সেরাত যাকে সেরাত বলা হয়েছে সেটা ছাড়া আর একটা ব্রিজ থাকবে কালভেটের মতো কালভেট বলে না কি বলে হ্যাঁ কালভেট আচ্ছা এইরকম থাকবে ছোট্ট ব্রিজ থাকবে কান্তারা কান্তারা মানে পুল বেইনাল জান্নাতে এটা হবে কোথায় জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ওখানে থামিয়ে দেওয়া হবে এই থামো এখনো জান্নাত যাওয়া যাবে না এখানে তখন পরিশোধ নেওয়া শুরু হবে বদলা শুরু হবে মিন মাজালেম যেই করেছে কানাদ বাইন দুনিয়া আপোষে দুনিয়ায় পৃথিবীতে যে একে অপরকে জুলম অত্যাচার করেছে এগুলি বদলে না হাত্তা হুজেবু নকু যখন এই পরিশোধ থেকে মুক্ত হলো সব পরিশোধ করে দিয়ে পাক পরিষ্কার হয়ে গেল সাফসুতরা হয়ে গেল ওজেনাহম ফি দখুলিল জান্নাত তারপরে জান্নাত যাওয়ার মতো যোগ্যতা যদি থাকে তাহলে তখন জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে ওজেন আল্লাহম তাহলে জান্নাতে এত বিশাল জান্নাত আর এত লোক জান্নাতে সেখানে নিজের ঘর কেমন করে খুঁজে পাবেন যে আমার ঘর বা কোথায় আছে জান্নাতে বলছেন নবী মোহাম্মদিন বিয়াদি সে আল্লাহর কসম করে বলছি যার হাতে রয়েছে মোহাম্মদ সাল্লামের জীবন প্রত্যেক মানুষ যারা জান্নাতে যাবে জান্নাতে তার মঞ্জিল সম্পর্কে তার বাসস্থান সম্পর্কে এত বেশি ওয়াকিফাল হবে বেমানজিলি মিন হবে মানজিলি কানাকির দুনিয়া নিজের ঘরের চাইতে বেশি চিনতে পারবে দুই বছর পরে ছুটি যাচ্ছেন বাড়ি কিনতে অসুবিধা আছে দুই বছর পরে আসছি কি জানি বাড়ির যে কি অবস্থা আছে না আছে বাড়ি কিনতে পারবো কি পারবো না অনেক সময় বাড়ি ঘরে পরিবর্তন যদি হয় তো চেনা মুশকিল রাস্তাঘাট পরিবর্তন হয়ে গেছে দীর্ঘদিন পরে যাচ্ছেন অনেক সময় সমস্যা হয় রাতের অন্ধকারে গেলে বিশেষ করে তো দুনিয়ার বাড়ি চিনতে গিয়ে আপনার সমস্যা হতে পারে কিন্তু জান্নাতের ঘর চিনতে গিয়ে জান্নাতির কোনো অসুবিধা হবে নিজের ঘর আলাতুল চিনবে চিন্তা করুন আজকাল যে সিগন্যাল গুলি দেওয়া আছে রাস্তাঘাটে এখান থেকে যেটা জোবাইল আপনাকে এখান থেকে বাতাচ্ছে ডান দিকে পিড়ি দেওয়া আছে জোবাইল রিয়া তারিখ রিয়া তাই না এদিকে জলুইয়া দেখবেন এদিকে লিখেছে হায়াত প্লাজা মসজিদ গুলোরও সিগন্যাল দেওয়া আছে মেলা জায়গায় আছে না তাহলে এই যে যারা সজাগ মানুষ সিগন্যাল দেখবে আর চোখ বন্ধ করে চলে যাবে দেখবে আর গাড়ি চালাতে থাকবে চলে যাচ্ছে সৌদি আরবে এত সুন্দর করেছে রাস্তাঘাট যে আপনাকে কাউকে জিজ্ঞাসা করা সাধারণত প্রয়োজনই হবে না যদি আপনি ভালো একটু বুঝেন আর একটু সজাগ হয়ে যদি চলেন তাহলে রাস্তায় দুনিয়াতে যদি এত সহজ হয় জান্নাতে আল্লাহ মানুষ যদি এত সহজ করে দিবে রাস্তাঘাটকে তো আল্লাহ ফাকরাবুল আলম জান্নাতের রাস্তাঘাট জান্নাতের বিল্ডিং জান্নাতের ঘর আপনার বাসস্থান কত না সুন্দর বোর্ড লাগিয়ে রেখেছেন হ্যাঁ যে এইদিকে আছে মানুষ এলো লোমসাই সৈয়দ জামান সাহেবের আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের ফিরদাউস ও সাল্লাহ আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ